অনেক আশা করে তুলেছি দুহাত কবুল করে নাও এই মোনাজাত অনেক আশা করে তুলেছি দুহাত কবুল করে নাও এই মোনাজাত অনেক আশা করে তুলেছি দুহাত কবুল করে নাও এই মোনাজাত তুমি মহান পার তুমি মহান পার তুমি মহান পার তোমার রহমে ভরি দাও দুহার অনেক আশা করে তুলেছি দুহার কবুল করে নাও হে মোনাজাত অনেক আশা করে তুলেছি দুহা কবুল করে নাও এই মোনাজা পাপি তাপি বান্দা মোরা ক্ষমা করে দাও প্রভু তুমি তোমার আইনে গড়ব সমাজ এই তো শপথ মনে দিবস জামি পাপি তাপি বান্দা মোরা ক্ষমা করে দাও প্রভু তুমি তোমার আইনে গড়ব সমাজ এই তো শপথ মনে দিবস জামি তুমি আনো আধার শেষে তুমি আনো আধার শেষে তুমি আনো শেষে দিনের আলোতে নবপ্রভাত অনেক আশা করে তুলেছি দুহাত কবুল করে নাও এই মোনাজাত অনেক আশা করে তুলেছি দুহাত কবুল করে নাও এই মোনাজাত সত্য সঠিক ন্যায়ের পথে চলি যেন প্রভু আমরা সদা অন্যায় বিচার জুলুম রুখে দিতে পারি যেন হে খোদা সত্য সঠিক ন্যায়ের পথে চলি যেন প্রভু আমরা সদা অন্যায় বিচার জুলুম রুখে পারি যেন হে খোদা তুমি মোদের ভরসা জানি তুমি মোদের ভরসা জানি তুমি মোদের ভরসা জানি কবুল করো আজ এই ফরিয়াদ অনেক আশা করে তুলেছি দুহাত কবুল করে নাও এই মোনাজাত অনেক আশা করে তুলেছি দুহা কবুল করে নাও এই মোনাজা তুমি মহান পার তুমি মহান পার তুমি মহান সীমা পার তোমার রহমে ভরে দাও দুহাত অনেক আশা করে তুলেছি দুহাত কবুল করে নাও এই মোনাজাত অনেক আশা করে তুলেছি দুহাত কবুল করে নাও এই মোনাজাত অনেক আশা করে তুলেছি দুহাত করে না এই মোনাজা শুনলেন যশোরের ঐতিহ্যবাহী তরঙ্গশিল্পী গোষ্ঠীর চতুর্থ অডিও অ্যালবাম হৃদয়ের ক্যানভাসে এতে যারা কণ্ঠ দিয়েছেন আমিরুজ্জামান ইকবাল হুসাইন এস এম মনিরুজ্জামান বজলুর রহমান আলফাজ হুসাইন আল মামুন ও হুসাইন আহমদ কৃতজ্ঞতায় মোহাম্মদ জাহিদুর রহমান কবি মতিউর রহমান মল্লিক মোহাম্মদ রেজাউল করিম মোহাম্মদ জামাল উদ্দিন অ্যাডভোকেট গাজী এনামুল হক মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ নুরুজ্জামান আবদুল্লাহ আল মামুন ও হাফেজ মাহবুবুর রহমান সঙ্গীত পরিচালনায় ইকবাল হুসাইন ধারাবর্ণনা এস এম মনিরুজ্জামান সার্বিক তত্ত্বাবধানে জুবাইর হুসাইন ও আমিরুজ্জামান বিশেষ সহযোগিতায় মাসুদ রানা ও জিয়াউর রহমান ক্যাসেটটির প্রযোজনা ও পরিবেশনায় সমন্বিত সাংস্কৃতিক সংসদ শশাস